আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় যেথায় আবু বকর ও মোরালি আবু বকর ও মোরালি উসমান ঘুমায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় যেথায় আয়শা ঘুমায় খাদিজা ঘুমাই ঘুমাই যে মা ফাতিমা যেথায় আয়েশা ঘুমাই খাদিজা ঘুমাই ঘুমাই যে মা ফাতিমা যেথা হামজা খালিদ বেলাল ঘুমায় হামজা খালিদ বেলাল ঘুমায় আর কত যে সাহাবা ঘুমায় কার পাশে কে শান্তি সুখে জান্নাতি সেই বাকি চাই আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির যায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজা ওই নবীজির পায়ের ধুলো পড়ছে যেথায় মকার পথে সেই না ধুলো সুরমা বলি মাখিতে চাই আমার চোখে ওই নবীজির পায়ের ধুলো উঠছে যে থাই মক্কার পথে সেই না ধুলো সুরমা বলি মাখিতে চাই আমার চোখে কোথা হেরা গুহা যেথাই মহা নবী মোহাম্মদ করেন ধ্যান কোথা হেরা গুহা যেথাই মহা নবী মোহাম্মদ করেন ধ্যান কোথা ইলে পাক সে দিলে জিবরা পাক সে দিলে নিয়ে আসে নাল কোরআন নবী রক্ত ছড়া তাইফ কোথায় কোথায় বদর ও হুদ ভাই আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় যেথায় আবু বকর ও মোরালি আবু বকর ও মোরালি ওসমানো ঘুমায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় ওই নবীজির রওজায় আমার মনটা উড়ে যাইতে চায় নবীজির রোজা